কাব ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জমানায় একবার তিনি ইবনু আবু হাজরাদের কাছে মসজিদে পাওনার তাগাদা করলেন এতে উভয়ের গলার আওয়াজ চড়ে গেল এমনকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার ঘরে থেকেই আওয়াজ শুনতে পেলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হুজুরার পর্দা সরিয়ে তাদের নিকট বেরিয়ে এলেন আর কাব ইবনু মালিক রাজিল্লাহ তাল্লাহ্নকে ডাকলেন এবং বললেন ওহে কাব কাব রাজিল্লাহ তাল্লাহ্ন বললেন আমি হাজির হে আল্লাহ রসুল রাবি বলেন তিনি তার হাতে ইশারা করলেন অর্ধেক কমিয়ে দাও কাব রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বললেন তাই করলাম অতপর আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম ইবনে আবু হাজরাজকে বললেন যাও তার ঋণ পরিশোধ করে দাও